আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাহাবিহি আজমাইন নবাদ প্রিয় দর্শক ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকল সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকে আমার আলোচ্য বিষয় হল আল আসমা উল হোসনা অর্থাৎ আল্লাহ তালার পরম সুন্দর নামসমূহ পর্ব এক আল্লাহ তালাই হলেন অনাদি অনন্ত তিনি সুর আল হাদিদে তা সম্পর্কে বলেছেন দু নম্বর আয়াত হুয়াল আউ্ল ওয়াল আেরু অল্লাহের ওয়াল বাতিন হুয়াল আউ্ল তিনি হলেন আদি ওয়াল আখের তিনি হলেন অন্ত অজ্জাহির তিনি প্রকাশমান অল বাতিন তিনি অপ্রকাশমান আল্লাহ তালার পরম সুন্দর নামসমূহ সম্পর্কে সুর আল আরাফের একশো আশি নম্বর আয়তালা বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফদাউহ বেহা আল্লাহরই রয়েছে পরম সুন্দর নাম সমূহ অতএব সে পরম সুন্দর নামসমূহ দ্বারা তোমরা আল্লাহকে ডাকো তাকে চেনো তার ইবাদত করো আর ওদার ওদারুল্লাজিনাইল হিদু নফি আসমাই তাদের বর্জন করো তাদের পরিত্যাগ করো যারা তার নামসমূহ সম্পর্কে বাঁকা পথ গ্রহণ করে বক্র চিন্তা করে বক্র কথা বলে বক্র উক্তি করে বা আল্লাহর নামসমূহের ভুল অর্থ যারা করে এদেরকে তোমরা বর্জন করো পরিত্যাগ করো সাইজাউনামা কানু আমালুন শীঘ্রই তাদেরকে তাদের কর্মের প্রতিফল দেয়া হবে সেদিন বেশি দূরে নয় যেদিন তাদেরকে তাদের এই অপকর্মের শাস্তি দেয়া হবে যারা আল্লাহর নাম নিয়ে বাঁকা পথে চলে বাঁকা উক্তি করে অপব্যাখ্যা করে প্রিয় দর্শক আল্লাহ তালা সুরাল কাহফের একশো নয় নম্বর আয়তে বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান এই ফালাহুল আসমা উল হোসনা বলো তুমি আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো যে নামেই তাকে ডাকো ফালাহুল আসমা উল হোসনা তার জন্য তো রয়েছে পরম সুন্দর নামসমূহ সে নামসমূহের মধ্যে পরম সুন্দর একটি নাম আল্লাহ পরম সুন্দর আরেকটি নাম আর রহমান এভাবে তার কত নাম রয়েছে যে নামে ডাকো তার প্রত্যেকটি নামই তো পরম সুন্দর সেগুলি ধরে তাকে তোমরা ডাকো সুরা তহে আল্লাহ বলেছেন ইল্লাহু লাহুল আসমা উল আল্লাহ এমন যে তিনি ভিন্ন কোন ইলাহ নেই তারই রয়েছে পরম সুন্দর নামসমূহ কিছু কিছু মানুষ রয়েছেন তারা আল্লাহ সম্পর্কে কিছুই জানে না যে যে বিষয় সম্পর্কে কিছুই জানে না সে সে বিষয় নিয়ে উক্তি করলে সে যাই বলবে তাই তার মূর্খতার স্মারক হয়ে থাকবে তার নাদানি তার অজ্ঞতার দলিল হয়ে থাকবে মূর্খ কথা যত বলবে তার মূর্খতা তত বেশি প্রকাশ পাবে কারণ সে মূর্খ সে নাদান সে জাহেল সে আবু জাহেল এদের ব্যাপারে আল্লাহ তালা সুরা আরাফের একশো আশি নম্বর আয়তে বলেছেন এদের বর্জন করো এরা বর্জনীয় এরা পরিত্যক্ত এরা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো বর্জন করার মতো আবর্জনা এরা আল্লাহ তালা তিনি পরম স্রষ্টা খালেক কুল্লে সেই সকল কিশোর স্রষ্টা তিনি তিনি সবার আগে তার আগে কেউ নেই তিনি প্রথম সবাই এসেছে তার পরে তার আগে কেউ নন তার কোনো নাম কোনো দেব দেবদেবী থেকে তিনি তিনি নেবেন এর চেয়ে বড় মূর্খতা বড় নাদানি বড় অজ্ঞতা পৃথিবীতে আর কি হতে পারে দেবদেবী বলুন ফেরেস্তা বলুন নবী অলি বলুন মানব দানব জিন বলুন এরা তো কেউই ছিল না এদের কোনো অস্তিত্বই ছিল না অথচ আল্লাহ তো ছিলেন যুগ সৃষ্টিরও আগে কালের সৃষ্টিরও আগে তিনি হুয়াল আউল ওয়াল আখির তিনি প্রথম তিনি শেষ আগেও তিনি সবার আগে তিনি সবার শেষে তিনি অস্তিত্বমান তার অস্তিত্বের কোনো শুরুও নেই কোনো শেষও নেই কলা আগে হয় না কলা গাছ আগে হয় যদি কোনো ছাত্র উত্তর দেয় যে কলা আগে হয় তাহলে সে কি পাবে ডিম পাবে একটা মাস্টার সাহেব এক জামিনার তাকে একটা একটা ডিম উপহার দেবেন আগে তো গাছ তারপরে কলা আচ্ছা বলুন তো পুত্র আগে হয় না পিতা আগে হয় যদি প্রশ্ন আসে আর কোনো ছাত্র লেখে যে পুত্র আগে হয় তাহলে কত নাম্বার পাবে সে জিরো ও একটা ডিম পাবে একটা মোবাইল কোম্পানি ধরুন আইফোন অ্যান্ড্রয়েড ধরুন নোকিয়া ধরুন সিম্পনি কোম্পানি আগে না মোবাইলগুলো আগে যদি কেউ বলে সিম্পনি মোবাইলে তার কোম্পানির মানুষগুলিকে সৃষ্টি করেছে তার মতো পাগল আর কে হতে পারে এখন কেউ যদি বলে সৃষ্টিকর্তা রব্বুল আলমী তার নামগুলো তিনি দেবদেবী থেকে নিয়েছেন তাদের থেকে নিয়েছেন যাদের কোনো অস্তিত্বই ছিল না নওয়াজ সুরে আল্লাহ কি বলেছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ বলো আল্লাহ এক তিনি অভাব মুক্ত তিনি চিরঞ্জীব চিরঞ্জীব তার জীবন তার তার হায়াত কারো থেকে তিনি নেননি তিনি অনাদি অনন্ত কাল সৃষ্টির আগে থেকেও তিনি আছেন চিরঞ্জীব তিনি আছেন তার জীবন চিরস্থায়ী তার জীবন কারো থেকে তিনি নেননি আল্লাহ সমাদ তিনি সবার থেকে অভাব মুক্ত সবাই তার কাছে অভাবী তিনি কারো কাছে ফকির নন সবাই তার কাছে ফকির গোটা বিশ্ব জাহান ফকিরের জাহান আমরা সবাই ফকির সুরা ফাতের পনেরো নম্বর আয়তালা বলেছেন ইয়া ইউহান্নাস আন্তমুল ফকর ও ইরাল্লাহ ওরে মানব জাতি তোমরা সবাই আল্লাহর কাছে ফকির হামিদ আর আল্লাহ অভাব মুক্ত তিনি তার নামের ক্ষেত্রেও তোমাদের থেকে অভাব মুক্ত তার নাম তোমাদের কাছে ধার করতে হবে না দেব দেবীর কাছে ধার করতে হবে না কোনো মানুষের কাছে ধার করতে হবে না কারণ তিনি অভাব মুক্ত তোমরা অভাবী তোমরা তোমাদের নামগুলো ধার করেছ আল্লাহর কাছ থেকে কারো নাম আব্দুল গাফার কারো নাম আব্দুল সাত্তার তার নামের সাথে নাম মিলিয়ে তোমরা নাম ধার করেছ তিনি তোমাদের থেকে নাম ধার করেননি আরবের মূর্তি পূজারীরা মূর্তির নাম দিয়েছে ওজ্জা আল্লাহর আজিজ নাম থেকে তারা ওজ্জা ধার করে নিয়েছে অন্যায় করে আজিজ নাম থেকে তারা ওজ্জা বানিয়েছে আল্লাহর আল মান্নান পরম দাতা আল মান্নান নাম থেকে তারা তাদের মূর্তির নাম মানাত রেখেছে আল্লাহ নাম থেকে আল ইলাহ নাম থেকে তারা তাদের মূর্তির নাম লাত রেখেছে তোমরা যারা মূর্তি পূজা করো দেবদেবী পূজা করো তোমরা দেবদেবীর নাম নিয়েছো আল্লাহর নাম থেকে আল্লাহ তোমাদের দেবদেবী থেকে কোনো নাম নেননি কারো দেবদেবী থেকে আল্লাহ নাম নেয়ার মুখাপেক্ষী নন কোন দেবদেবী থেকে আল্লাহ নাম নেয়ার মুখাপেক্ষী নন কারণ তিনি আসমাদ আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম আমি ফকির আমার পিতা মৌলানা আব্দুল গানী রাহেমাল্লাহ উনিও ফকির আমার মাতা রোকেয়া বেগম উনিও ফকির নি আমি নিজে ফকির আমার বাবা ফকির মাও ফকিরনি আমি ফকিরনির পুত আজকে যারা আল্লাহকে নিয়ে কথা বলে আল্লাহর সুন্দর পরম সুন্দর বিউটিফুল নেমস নিয়ে কথা বলে ওরা সব ফকির নির্পুত আল্লাহ এই ফকির নির্পুতের মুখাপেক্ষী না প্রত্যেকটা মানুষ সে নিজে ফকির আল্লাহর ফকির তার বাবা আল্লাহর ফকির তার মাও আল্লাহর ফকির ফকির নির্পুতেরা যা বলে আল্লাহ তালাকে নিয়ে সব হান আল্লাহ গাছে উড়ে ওঠে ওরা আল্লাহ সম্পর্কে জানে না কিছুই জানে না তিনি যে কত সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বগুণে গুণান্বিত তিনি খালেক কুল্লে সাই সকল কিছুর তিনি রূপকার তিনি পরিকল্পক তিনি স্রষ্টা তিনি অস্তিত্ব দাতা তার আগে কিছুই নেই মানুষের গুণ থেকে নাম উঠে আসে একজন সেলাই করতে করতে করতে এক্সপার্ট হলে বলা হয় খলিফা বা দর্জি একজন ড্রাইভ করতে করতে করতে খুব যখন উপযুক্ত হয় সরকার তাকে নাম দেয় লাইসেন্স দেয় ড্রাইভার বিমান চালাতে চালাতে চালাতে এক্সপার্ট হলে নাম হয় পাইলট শিক্ষকতা করতে করতে এক্সপার্ট হলে নাম হয় শিক্ষক লিখতে লিখতে লিখতে এক্সপার্ট হলে বলা হয় লেখক তাহলে কি দেখলাম আমরা মানুষেরা কর্ম করে করে একটা নাম অর্জন করতে হয় আমাদের কর্ম থেকে নাম অর্জন হয় আল্লাহর ব্যাপারটা টোটাল বিপরীত আল্লাহর কর্ম থেকে নাম অর্জন হয় না তার নাম থেকে কর্ম আসে তার নামটা আগে তিনি আল গাফার পরম ক্ষমাশীল তিনি ক্ষমা করতে করতে করতে ক্ষমাশীল হন নাই তিনি অনাদি অনন্ত কাল থেকেই কাল সৃষ্টিরও আগে থেকেই তিনি এই নামে ভূষিত তিনি কাউকে ক্ষমা করে ক্ষমাশীল হতে হবে না কাউকে দয়া করে দয়াশীল হতে হবে না তার কর্ম থেকে তার নাম আসবে না তার নাম সেই তিনি যেমন কাবলা কুল্লে সাই সবকিছুর আগে থেকে অনাদি অনন্ত কাল থেকে কাল সৃষ্টির আগে থেকে তিনি আছেন তখন থেকে তার নামগুলিও আছে মানুষ কর্ম থেকে নাম অর্জন করে আর আল্লাহর নাম থেকে কর্ম আসে নাম অনুসারে নেয়ামত আসে তারা রহমান নাম থেকে রহমত নাজিল হয় আল গফার নাম থেকে গোফরান মাকফেরাত নাজিল হয় তার আর রাজ্জাক নাম থেকে রিজিক নাজিল হয় তার আল খাল্লাক আল খালেক নাম থেকে সৃষ্টি অস্তিত্ব প্রাপ্ত হয় তাঁর আল কাদির সর্বশক্তিমান এই নাম থেকে পৃথিবীতে এনার্জি কুদরত নেমে আসে তিনি যে চির হায়াতময় তিনি তার সেই নাম থেকে বিশ্বব্যাপী প্রাণী জগতে প্রাণ নেমে এসেছে হায়াত নেমে এসেছে তার নাম থেকে কর্ম আসে কর্ম থেকে নাম আসে না কারণ কর্ম থেকে নাম আসা এটা মুখাপেক্ষীর লক্ষণ অভাবী ফকিরের লক্ষণ এ ফকিরের কিছু নাই করতে করতে করতে একটা কিছু অর্জন করে অনেকেই লিখতে লিখতে লিখতে মানুষের সমাজে লেখক নাম পেয়েছেন লেখক নামটা পেয়ে তিনি তার আল্লাহকে ভুলে গেলেন তার লেখার সষ্টাকে তার তিনি যে হাতটি স্পন্দন করে লিখছেন তার স্পন্দনের সষ্টা আল্লাহ তার হাতের এই আঙ্গুলগুলোর সষ্টা আল্লাহ যে কল্পনা থেকে তিনি লিখছেন সেই কল্পনার সষ্টা আল্লাহ যে হাত এনার্জি দিয়ে তিনি ঘুরাচ্ছেন সে এনার্জির সষ্টা আল্লাহ যে কাগজের উপরে লিখছেন সে কাগজের সষ্টা আল্লাহ যে কলম দিয়ে লিখছেন সেই কলমের বুদ্ধি দিয়েছেন আল্লাহ কলম তৈরি করার চেতনা জুগিয়েছেন সেই আইটেম উপকরণ সব সৃষ্টি করেছেন কে আল্লাহ মানুষের সমাজে যদি কোনো পিতা পুত্রকে ভুলে যায় তাকে কুপুত্র বলা হয় এটা কুপুত্র কুসন্তান তাহলে যে সৃষ্টি ষষ্ঠাকে ভুলে গেল সে কুসৃষ্টি কত মারাত্মক কুসৃষ্টি সে এই ধরনের কুলোকগুলো যতদিন পৃথিবীতে থাকবে পৃথিবীর জন্য অভিশাপ এরা মরে গেলে ইন্নালিল্লা না পড়ে আলহামদুলিল্লাহ পড়তে হয় আল্লাহ নিজে সুরা নামে আলহামদুলিল্লাহ পড়েছেন জালিমদের জড় শিকড় কেটে দেয়া হলো এই কেটে দেওয়ার পরে যে কমে আত কমে সামুদ কমে লুত এসব জালিমদের জড় শিকড় সব কেটে দিয়ে আল্লাহ ইন্নালিল্লাহ পড়েন আল্লাহ কি পড়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের রব তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন এসব পাপিষ্ঠ ক্রিমিনাল অপরাধীদের মৃত্যুর পরে ধ্বংসের পরে আল্লাহ বলছেন আরবের এক কুলাঙ্গার সে একটা পচা অস্থি হাতে নিয়ে এটাকে বাতাসে ধুলি বানিয়ে উড়িয়ে দিয়ে বলল কে এটাকে পুনরুজ্জীবিত করবে এ পচা অস থেকে আবার জীবন দেবে কে আল্লাহ বলছেন অনাসিয়া খালকা ও তার সৃষ্টিকে ভুলে গেল তুই যে কিছুই ছিলি না একেবারে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনা কত কঠিন আর কিছু তো এখন আছে পচা অস্থি হলে তো একটা অস্তিত্ব আছে এখান থেকে তো পুনরায় মডেল যদি থাকে সেই মডেল দেখে মডেল বানানো সহজ ব্যাপার কোনো ফকির যদি বলে যে হাজার কোটিপতি এই কোটি টাকার মালিক এই ফকিরকে সব টাকা আমি দিয়েছি ফকিরের জলিতে এক পয়সাও নাই ফকির বলছে আমার থেকে নিয়েছে সে যেমন বাংলাদেশের একজন গল্পকারক তিনি তারা গল্পে বলছেন যে এক অন্ধ বলছে এ দেখিস না ঈদের চাঁদ উঠেছে আরেক ল্যাংড়া বলল লাথি মেরে পানিতে ফেলে দেব তুই কেমনে দেখলি অন্ধ ব্যক্তি তুই চাঁদ উঠছে আর ফকির বলল এই ল্যাংড়া ওকে লাথি মেরে ফেলে দে পয়সা যা লাগে আমি দিব অন্ধের কোনো চক্ষু নেই সেই চাঁদ কেমনে দেখবে আর ল্যাংড়া বলছে আমি লাথি মারবো তুমি লাথি কেমনে মারবা তোমার তো ঠ্যাংই নাই আর ফকির বলছে লাথি মার পয়সা যা লাগবে আমি দেব তুই বেড়া তুই তোর পয়সাই তো না তো ঝুলি খালি তুই ফকিরি করার জন্য বের হয়েছিস তুই কেমনি পয়সা দিবি এখন কোন সৃষ্টি যদি বলে আল্লাহ তালা তিনি এমন কাতর এমন ফকির ওনার নামগুলিও নাই আমাদের থেকে ধার নিয়েছেন নাওজবিল্লাহ এই লোককে কি বলবো বলার কোনো ভাষা নেই এমন নাদান পৃথিবীতে আছে এটা মনে করে আমার লজ্জা লাগতেছে এমন পৃথিবীতে বাস করি যে পৃথিবীতে তার মতো একটা নাদানও আছে এমন পৃথিবীতে থাকতে ইচ্ছা হয় না আর আল্লাহ রয়েছে পরম সুন্দর সমূহ যে নাম থেকে এই বিশ্ব আজকে রচিত হয়েছে তার আল খালেক নাম থেকে খালক সৃষ্টি জগৎ তিনি স্রষ্টা এই স্রষ্টা নাম থেকে সৃষ্টি এসেছে তিনি রহমান তিনি পরম দয়ালু ওই দয়ালু নাম থেকে পৃথিবীতে দয়া নেমে এসেছে তিনি রিজিকদাতা সেই নাম থেকে রিজিক নেমে এসেছে তিনি আল হাকিম মহাবিজ্ঞানী এই মহাবিজ্ঞানী নাম থেকে বিজ্ঞান নেমে এসেছে তিনি আল আলিম তিনি নলেজেবল সেই নাম থেকে নলেজ পৃথিবীতে জ্ঞান পৃথিবীতে নেমে এসেছে তিনি আল কাদির তিনি সর্বশক্তিমান এই সর্বশক্তি নাম শক্তিমান এই নাম থেকে পৃথিবীতে এনার্জি নেমে এসেছে আল্লাহর নামগুলি না থাকলে এ থেকে কোথায় কোন দেবদেবী সৃষ্টি হতো কোন ফেরেস্তা সৃষ্টি হতো কোন নবীলি সৃষ্টি হতো কোন লেখক সৃষ্টি হতো কোন বুদ্ধিজীবী সৃষ্টি হতো এদের অস্তিত্বই তো হতো না আজকে তারা আল্লাহকে ঘটা দিচ্ছে যে আমাদের থেকে নাম নিয়েছ তো তোমার বিচারের জন্য বিচার দিবসটা আছে আমরা অপেক্ষা করছি হয়তো বিচার দিবসের আগেও আল্লাহ তালা বিচার করতে পারেন মালিক ইয়মের দিন তিনি বিচার দিবসের মালিক আল্লাহকে নিযুক্তি করা যায় না আল্লাহকে নিযুক্তি করার অধিকার জ্ঞান কারণেই এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআন দেখেই আল্লাহ সম্পর্কে উক্তি করতে হবে আল্লাহ রসুল সম্পর্কে উক্তি করতে হবে প্রিয় দর্শক বড় দুঃখ পাই যখন মানুষ আল্লাহকে নিয়ে কথা বলে আল্লাহর উপরে কোনো ব্লেম করে কোনো আল্লাহর জাত সত্তা নিয়ে কোনো আপত্তি তোলে তার নাম নিয়ে আপত্তি তোলে আল্লাহ তালা হেদায়ত দান করুন আল্লাহ তালা অন্ধকার থেকে আমাদেরকে আলোর ভুবনে টেনে নিয়ে আসুন প্রিয় দর্শক রমাদানের এই আসরে আজকে এখানে ইতিরেখা টানলাম সুবহানকাল্লাহামদিক আসসালামাইকুম আল্লাহ ইলাহাইল্লান্ত আস্তাক আসসালামু আলাইকুম